บุ๊กทูสี่สิบจลลิชจลลิชการสอบถามทาง รัสตาจิกกาชากรารัสตาจิกกาชากราขอโทษค่ะ มาฟก ช่วยดิฉันทีได้ไหมคะ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন แถวนี้มีร้านอาหารดีๆไหมคะ এখানে আশেপাশে কোথায় ভালো রেস্টুরেন্ট আছে এখানে আশেপাশে কোথায় ভালো রেস্টুরেন্ট আছে เลี้ยวซ้ายที่หัวมุมค่ะ ওই কোণের থেকে বাঁ দিকে বাঁক নিন ওই কোণের থেকে বাঁ দিকে বাঁক নিন ต่อจากนั้นตรงไปอีกนิดค่ะ তারপরে কিছুক্ষণ সোজা যান তারপরে কিছুক্ষণ সোজা যান ต่อจากนั้นเลี้ยวขวา แล้วไปอีกหนึ่งร้อยเมตรค่ะ তারপরে একশো মিটারের মতো ডান দিকে যান তারপরে একশো মিটারের মতো ডান দিকে যান คุณสามารถไปด้วยรถเมล์ก็ได้ আপনি বাসে করেও যেতে পারেন আপনি বাসে করেও যেতে পারেন คุณสามารถไปด้วยรถรางก็ได้ আপনি ট্রামে করেও যেতে পারেন আপনি ট্রামে করেও যেতে পারেন คุณขับรถตามดิฉันไปก็ได้ আপনি আপনার গাড়ি করেও আমাকে অনুসরণ করতে পারেন আপনি আপনার গাড়ি করেও আমাকে অনুসরণ করতে পারেন ดิฉันจะไปสนามแข่งฟุตบอลได้อย่างไรคะ আমি ফুটবল স্টেডিয়ামে কিভাবে যাব আমি ফুটবল স্টেডিয়ামে কিভাবে যাব ข้ามสะพานไปค่ะ